لکھو درد لکھو سلام نیا نا پریا رسول لکھو درد لکھو سلام نیا گے یا رسول تمہیں تیری کنڈار بولے چن اللہ پارو ارے تمہیں تیری کنڈار بولے چین اللہ پارو ارے لکھو درد لکھو سلم প্রিয় রসুল লখো দরুদ লখো সালাম নিয় গো প্রিয় রসুল তুমি উম্ম তেরি কন্ডার বলেছেন আল্লাহ পরো আর তুমি তেরি কন্ডার বলেছেন আল্লাহ পরো চমান আছে বহুতারি তবু ঝর মনে মানে না তোমার সাফাত পাবে না ওগো সরবর মুরা তোমার اگو سرور مرا تو مر جمی اموت جی بے کرے اگو سرور مرا تو مر جمی اموت جی بے کرے تمہیں امو تیری کنڈار بولے جی اللہ پرو لکھو درود لکھو سلام نیا گے پریا رسول لکھو درود لکھو سلام نیا گے پریا رسول تمہیں امو تیری کنڈار بولے بولے اللہ پرو ار تمہیں امو تیری کنڈار তুমি এনে চই নামাজ দিলে এই সুন্নতে সাজ মানে যে তো তোমার তরে কাত খুলে যাই তাগার কিসমাতে দরুদের ঘর দিলাম তোমার ও গো হাবিবু আল্লাহর এ দরুদের ঘর দিলাম তোমার ও গো হাবিবু আল্লাহর তুমি উম্মতেরি কন্ডার বলেছেন আল্লাহ পারো আর তুমি উম্মতেরি কন্ডার বলেছেন আল্লাহ পর আর লখো দরুদ লখো সালাম নিয়োগ গে প্রিয় রাসুল লখো দরুদ লখো সালাম নিয়োগ গে প্রিয় রাসুল তুমি উম্মতেরি কন্ডার বলেছেন আল্লাহ পর আরে তুমি তেরি কন্ডারি বলেছেন আল্লাহ শেষ কথা তুমি শরী তেরি মল তুমি আমি না মায়ের ফুল তুমি রঘুমুখ তেরি রাসুল তুমি মদিনারি বুলবুল যদি তুমি করো গণ্য সাইফুদ্দিন হবে যে ধন্য তুমি যদি করো গণ্য সাইফুদ্দিন হবে যে ধন্য পেতে চাই এ অধম গণাগার ও নবী তোমার দিদার পেতে চাই এ আদম গোনাগার ও নবী তোমার দিদারে লাখো দরুদ লাখো সালাম নিয় গে প্রিয় রসুল লাখো দরুদ লাখো সালাম নিয় গে প্রিয় রসুল তুমি উমো তেরি গন্ডারি বলেছেন আল্লাহ